দর্শন করেছেন আমরা আলোচনা করেছি এবং চতুর্দশ পরিচ্ছেদ গতকালকে চতুর্দশ পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে সম্ভবলিকের সহিত নানাদি কর্মকাণ্ডের কথা ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি আলোচনা করেছেন বলেছি তার উত্তরে রামকৃষ্ণদেব সেখানে বলেছিলেন শম্ভমল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা প্রস্ফুরণের কথা বলছিল আমি বললাম সম্মুখে যেটা বলল না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হয় তার উত্তরে আরো ঠাকুর বলেছেন কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকারে করা বড় পুণ্য অন্নরত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজির চিকিৎসা করতে গেলে এদিকে রোগী হয়ে যায় বেশি দেরি সয় না এখন ডেই করত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগী যুগধর্ম তোমাদেরও ব্রাহ্ম ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণদেব বলছেন তোমাদেরও ভক্তি যোগ তোমরা হরির নাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎ স্বপ্নবৎ বলো না ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা ন তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে পার্সন বা ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুলকে ডাকলে তাকে অবশ্য পাবে ঠাকুর এখানে বারে বারে বলছেন ঠাকুরের যে সমস্ত কথোপকথন সেখানে আমরা বারে বারে দেখছি শ্রী রামকৃষ্ণদের তিনি বারে বারে এই ভক্তিযোগের উপর জোর দিচ্ছেন ঠাকুর বলছেন ভক্তিযোগী যুগধর্ম কলিযুগে ভক্তিযোগী আগেও আমরা দেখেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি এই কথামৃতের বিভিন্ন জায়গায় তিনি বলছেন পণিতে নারদিয়া ভক্তি ভক্তি হচ্ছে বর্তমান যুগের ধর্ম এই ভক্তির মাত ভক্তি কিভাবে আমরা ভক্ত হতে গেলেও ভক্তির খুব সাধনা প্রয়োজন ভক্তির ক্ষেত্রে ভক্তির সাধনের ক্ষেত্রে আমরা ঠাকুরের কথাগুলো সেখানে দেখেছি ঠাকুর বলেছেন কলিতে নাম গুণ কীর্তন খালি পায়ে তার স্থানে যাওয়া তার দর্শন শ্রবণ কীর্তন স্মরণ মনন এবং আমরা যদি অন্যান্য ভাগবতের ভাগবতে প্রহ্লাদ বলছেন নবতা ভক্তির কথা শ্রবণম কীর্তন শ্রবণ কীর্তন প্রভৃতির কথা যা বলেছেন শ্রীরামকৃষ্ণদেব সেই প্রায় একই কথা বলছেন রামানুজ তিনি এই ভক্তি কিভাবে লাভ করা যায় সে সম্পর্কে তার যে বিখ্যাত বেদান্ত ভাষ্যে তিনি লিখেছেন যে বিবেক বিমুখ অভ্যাস ক্রিয়া কল্যাণ অনবসাদ ও অনুদর্শ আমরা গত ক্লাসে সে সম্পর্কে আলোচনা করেছি স্বামীজি স্বামী বিবেকানন্দ তিনি ভক্তির সম্পর্কে বলতে গিয়ে এই রামানুজের যে যুক্তিগুলো সেগুলো আমাদের সামনে তুলে ধরেছিলেন বেবে পড়তে রামানুজের মতে আমরা গত ক্লাসেও আমরা আলোচনা করেছি বিবেক করতে রামানুজের মতে খাদ্যা খাদ্য বিচার খাদ্য আমরা খাদ্য বিচার আহারের প্রতি আমরা যদি আমাদের বিভিন্ন যে ধর্ম সে ধর্মগ্রন্থ যদি দেখি সম্প্রদায়ের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখবেন এই খাদ্যা খাদ্য বিচারের উপর তারা খুব জোর দেন যারা জৈন বা যারা বৈষ্ণব তারা এই খাওয়ারের প্রতি খুব জোর দেন এই যে জোরের প্রতি এটা যে কেবলমাত্র তারা যে কোনো অন্যায় করছেন তা কিন্তু নয় আমাদের শাস্ত্রেও বলেছেন শাস্ত্র বলছেন সার্থক পরিষদে বলছেন আহার শুদ্ধি সত্য শুদ্ধি সত্য শুদ্ধি প্রবা স্মৃতি এই যে আহার যদি শুদ্ধ হয় তবে যেটা আমরা গ্রহণ করি সেটা যদি শুদ্ধ হয় আমাদের সৎ চিন্তা আসে এবং হচ্ছে শুদ্ধতা পবিত্রতা সাহায্য করে যদি শুদ্ধ আহার খায় তবে আমরা আমাদের মধ্যে শুদ্ধ চিন্তা আসে মন যদি শুদ্ধ থাকে তখন সৎ চিন্তা করতে পারে সেই জন্য এই যে পবিত্র স্থানে যাওয়া ঈশ্বরীয় স্থানে যাওয়া আমরা শুদ্ধতা সুচিতার উপর জোর দিই সুচিতা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসা স্নান করে আসা মন্দিরে যেতে হলে তার পিছনে কোনো এই যে শুদ্ধতা এগুলো আমাদেরকেই সাহায্য করে আমাদের সাধন ভজনের ক্ষেত্রে এই পবিত্রতা আমাদেরকে সাহায্য করে সেইরূপ আহারের ক্ষেত্রেও ঠাকুরও আমরা যদি কথা মনে করি কথাবৃত্তের কোথাও কোথাও ঠাকুর বলছেন যে হাতি এত বড় শরীর এত বড় দেহ সে কি হয় সাপ পালা খায় কিন্তু তার স্বভাবটা এত উগ্র নয় যেটা কিনা বাঘের ক্ষেত্রে দেখি তার তুলনায় কত ছোট কিন্তু সে মাংসাশী তার স্বভাবটা তার উগ্রতা আমরা তার উগ্রতা দেখতে পাই তাহলে খাওয়ার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেগুলো আমাদের শাস্ত্র বলেছেন মহাপুরুষরা বলেছেন রামান যেখানে বলছেন তিন রকমের দোষ তিনি এখানে উপস্থাপন করেছেন একটা হচ্ছে জাতি দোষ আমরা যে আহার খাই যে খাওয়ার খাই সেই খাওয়ারটা যদি তার মধ্যে যদি রসুন পেঁয়াজ ইত্যাদি থাকে তখন সেই যে খাওয়ারটিকে সেই খাওয়ারটিকে বলা হয় জাতি দোষ জাতিগত দোষ সেই খাওয়ারের মধ্যে যদি রসুন পেঁয়াজ প্রভৃতি দ্রব্য আমরা মিশ্রণ করি তখন সেই যে দোষ সেই দোষটিকে বলছেন জাতি দোষ এবং আশ্রয় দোষ জাতি দোষ একটি দ্বিতীয়টি হচ্ছে আশ্রয় দোষ আমরা যে খাওয়াটি খাচ্ছি সেই খাওয়াটি যদি কোনো অশুদ্ধ অপবিত্র লোক স্পর্শ করেন খার বা খাওয়ারের দ্রব্যতে যদি কোনো স্পর্শ করেন অশুদ্ধ অবস্থাতে যদি সেই খাওয়াটি তৈরি করেন অপবিত্র অবস্থাতে যদি সেই খাহারটি তৈরি করেন সেই খাহারের মধ্যে একটা দোষ পরিলক্ষিত করা যায় এটা আমরাও নিজেরা বিশ্বাস করি মেনে থাকি যদি খাওয়াটি শুদ্ধভাবে পবিত্রভাবে রান্না করা যায় বা তৈরি করা যায় অথবা যদি কোনো শুদ্ধ পবিত্র লোক শুদ্ধতা পবিত্রতা লোক তিনি যদি এই খাওয়াটি পরিবেশন করেন সেই পরিবেশনের ক্ষেত্রেও আমরা উদ্দেশ্য হচ্ছে অশুদ্ধ মানুষ যাতে না স্পর্শ করে সেটাকে বলছেন আশ্রয় দোষ তৃতীয় হচ্ছে নিমিত্ত দোষ যদি খাওয়ারের মধ্যে চুল ধুলো প্রভৃতি দ্রব্যাদি পড়ে অন্যান্য আদি যদি তার সংস্পর্শে আসে তখন খাওয়ারের মধ্যে একটি দোষ সেই খাওয়ারটির মধ্যে অশুদ্ধতা আমরা লক্ষ্য করি সেই খাওয়ারটি তখন নিমিত্ত দোষে যুক্ত হয় শঙ্করাচার্য ছান্দোপনিষদের এই যে শ্লোকটি আহারা শুদ্ধই সত্য শুদ্ধ সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি আহার যদি শুদ্ধ হয় তখন কি হয় আমাদের যে শুদ্ধতা আসে পবিত্রতা আসে আমার মধ্যে একটা সৎ ভাব আসে সৎ চিন্তা করতে ইচ্ছা হয় আর যদি শুদ্ধ হয় তখন মনের মধ্যে একটা শান্ত ভাব আসে পবিত্র ভাব আসে মানুষ তখন ধীর স্থির হয় নম্র হয় তার মধ্যে সৎ চিন্তা করতে ইচ্ছা জাগে সেই জন্য আর যদি সত্য হয় সেদিকে দৃষ্টি দিচ্ছেন সেই জন্য বলছেন আর শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি তার দ্বারা কি হয় স্মৃতি চিন্তা সৎ চিন্তা করতে পারেন ধ্রুবা স্মৃতি তার উত্তরে শঙ্করাচার্য তার যে বিখ্যাত ভাষ্য শঙ্করাচার্য তিনি লিখছেন আর্যতে এটি আহার যা কিছু আমরা গ্রহণ করি সেটাই হচ্ছে আহার আহার কেবলমাত্র যে খাচ্ছি তা নয় আহার একটা হচ্ছে উপলক্ষ আহারের মাধ্যমে যা কিছু আমরা গ্রহণ করেছি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের পাঁচটি ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহা এবং ত্বচা এই পাঁচটি ইন্দ্রিয়ের পাঁচটির পাঁচ রকমের দ্রব্য তারা গ্রহণ করে আমরা চোখ দিয়ে জিনিস দেখি কান দিয়ে আমরা সুন্দর সুন্দর কথা শুনি কানের স্বভাব হচ্ছে সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনি চোখ দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিসগুলো দেখি চক্ষু কর্ণ নাসা নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই গন্ধ শুনি নাসা জিয়া জীব দিয়ে আমরা স্বাদ আস্বাদন করি ত্বচা স্পর্শ করি স্পর্শজনিত সুখ নরম শরীর সুন্দর শরীর শরীরটা নরম স্পর্শ করে মনের মধ্যে একটা আনন্দ হয় শুদ্ধতা পবিত্রতা ঠাকুর ঠাকুরের কাছে যারা আসতেন ঠাকুর কাউকে বিড়ে নিতেন ঠাকুর যাচাই করতেন তার এটা কীরকম সে কীরকম ধরনের মানুষ দেখবেন ঠাকুর যখন আসতেন আপনার যদি লীলা প্রসঙ্গের পরিশিষ্টে দেখবেন সেখানে আছে ঠাকুর কিভাবে বাছাই করে নিতেন তার মধ্যে কীরকম কতটা সদ্গুণ সততা লক্ষ্য করতেন এবং কারো কারো হাতে হাত ধরতেন হাতটা ধরে দেখবেন হাতটা নরম কিনা এই যে নরম শুদ্ধতা পবিত্রতা নরম থাকার তিনি বলতেন ঠাকুর বলছেন যে যত নরম তত কি হয় তার মধ্যে এই যে কুটিলতাটা কম থাকে মানুষটার মধ্যে অক্রম বক্রম বলে কথা বাংলাতে বলে অক্রম বক্রম কম থাকলে মানুষ সব চিন্তা করতে পারে একটা চিন্তা সৎভাবে করতে পারে সেই জন্য সেগুলো আমরা দেখলাম কি সমস্ত জিনিসগুলো যা কিছু আমরা গ্রহণ করছি বাইরে থেকে যা কিছু আমরা গ্রহণ করছি সেগুলো যাতে শুদ্ধ হয় এটাই হচ্ছে প্রথম হচ্ছে বিবেক দ্বিতীয় হচ্ছে বিমুখ বিমুখ হচ্ছে আমাদের যে ইন্দ্রিয় যে ইন্দ্রিয়ের কথা বললাম সেগুলো তার স্বভাব হচ্ছে বিষয়ের অভিমুখী বিষয়ের দিকে ধাবিত হয় আমাদের যে ইন্দ্রিয়গুলি চোখ আমরা আছে চোখ কি বাইরের দিকে যা কিছু বাইরের দিকে বাইরের দিকে এটা চলে যাওয়া হচ্ছে আমাদের স্বভাব ইন্দ্রিয়ের স্বভাব এখানে বসে আছেন কিন্তু আপনার ইন্দ্রিয়টা কোথায় আপনি যদি একটু চিন্তা করুন মনের মধ্যে চিন্তা করেন যে কথাগুলো বলছেন একটু চিন্তা করুন এই যে ইন্দ্রিয়া আপনি ফাট করে চোখ চলে গেলেন কিন্তু সামনে ঠাকুর বসে আছেন সেদিকে দৃষ্টি বা আপনি এখানে বসে আছেন আপনি আপনার কোথায় রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছেন আপনি বলে দিতে পারেন এই এই সময় স্কুটারটি গেল এই সময় ট্রাকটি গেল কান এখানে কিন্তু শুনছেন কোথায় কোথায় রাস্তা সেখানে শুনছেন কিন্তু সেই ইন্দ্রিয়গুলো ভিতরের দিকে যদি আপনি দেন ভিতরের মধ্যে অনেক কিছু হচ্ছে আপনার পেটটা খারাপ কি ভালো আছে সেটা একটা দেখার জন্য কী করেন ডাক্তার একটা টেথোস্কোপ দিয়ে শুনেন কিন্তু আপনি ওইখানকার জিনিস শুনতে পাচ্ছেন বাইরে শুনতে পাচ্ছেন একদম গেটের পাশে কি গাড়ি যাচ্ছেন শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু ভিতরের মধ্যে কী হয়েছে সেদিকে শুনতে পাচ্ছেন ভিতরের মধ্যে কত ক্রিয়া হচ্ছেন যোগীরা বলছেন নাদর ধ্বনি অনবরত হয়েই যাচ্ছে নাদর ধ্বনি যারা যোগী মহাপুরুষ তাদের তারা আমরা এখানে একবার আলোচনা করেছিলাম যে মানুষ যখন স্থির স্থির হয় যখন সমাধি অবস্থায় পৌঁছে যায় তখন তার মধ্যে এই নাদর ধ্বনি শুনতে পায় অনবরত ঘণ্টার ধ্বনি যার মধ্যে ঘন্টা যখন হয় তার মধ্যে একটা আঘাত হয় আঘাত হলে যখন ঘন্টা বা শব্দ মারলাম সাথে সাথে একটা শব্দ কিন্তু অনাহত কোনোরূপ আঘাত ছাড়া অনবরত একটা শব্দ হতে থাকে সেই শব্দ সেটাকে বলছেন নাদধ্বনি নাদধ্বনি অনবরত হচ্ছে কিন্তু মন আমাদের কি বহির্মুখী বাইরের দিকে চলে যাচ্ছে ফলে ভিতরে যে কি হচ্ছে অন্তর্জগতের যে এই সমস্ত ক্রিয়া সেগুলো আমরা জানতে পারছি না বুঝতে পারছি না অর্থাৎ ইন্দ্রিয়গুলি হল বহির্মুখী ইন্দ্রিয়ের সবাই সবারই হচ্ছে বাইরের দিকে চলে যাওয়া সেই জন্য আমাদের মনের স্বভাব মনটা হচ্ছে আমাদের মনটা হচ্ছে মনটাও সেই মনটা হচ্ছে মনের সম্পর্কে এখানে আলোচনা করে দিলাম মনটাও এইরূপ মন একবার এখানে বসে আছেন কিন্তু মন পড়ে আছে বাড়িতে বাড়িতে কিছু চিন্তা করছে মনের স্বভাব কিরকম মন হচ্ছে ঠাকুর বলছেন সর্ষের পুটলির মতো সর্ষের পুটলিটা যদি ইয়ে হয়ে যায় খুলে যায় ছিঁড়ে যায় যদি কি হয় সর্ষেগুলো ছড়িয়ে ছিটে যায় কোনটি যায় ঠাকুর বলেছেন এখানে একটি কথা কোনটি যায় দিল্লি কোনটি যায় কলকাতা কোনটি যায় বোম্বাই আর কোনটি যায় কোথায় কুচবিহার এই কুচবিহারের কথা ওইখানেই বলেছেন ঠাকুর ঠাকুর গতামৃতে দেখবেন কুচবিহারের নাম করেছেন ওই সর্ষের পুটলি মন হচ্ছে সর্ষের পুটলি সর্ষের পুটলি যদি ছিঁড়ে বেরিয়ে যায় সেখানে কোচবিহারের কথাটি ঠাকুর বলেছেন কোচবিহার নামটি তিনি বলেছেন নামে কোচবিহারের নাম উচ্চারণ করেছেন শ্রীরামকৃষ্ণদেব ওই সর্ষের পুটলি যদি ছিঁড়ে যায় সেটি সর্ষের পুটলি এসে পৌঁছে কোথায় কুচবিহারে ঠাকুর বলছেন সে এটা হচ্ছে মনের স্বভাব মনের হচ্ছে সে মনকে ধীরে ধীরে আমাদেরকে সংযত করা সেই জন্য একটা ভাব আশ্রয় করতে হয় ঠাকুর বলছেন একটি ভাব আশ্রয় করতে হয় ভাব শাস্ত্র বলছেন শাস্ত্র বলছেন শাস্ত্র যদি দেখি যোগশাস্ত্র বলছেন তে প্রতিপক্ষ ভাবনা অতি সূক্ষ্ম এর আগে এখানে যখন আলোচনা করেছিলাম এগুলো আলোচনা করেছি তেম প্রতিপক্ষ ভাবনায়াতে সুষমা মনের স্বভাব হচ্ছে চলে যাওয়া মনের স্বভাব এদিকে ওদিকে চলে যাওয়া কিন্তু সেই মনকে ধরে রাখতে গেলে তখন কি হয় একটা ভাব অবলম্বন করতে হয় ঠাকুর বলছেন একটি ভাব নিতে হয় শান্ত দাস্য সভ্য বাৎসল্য এবং মধু বা অন্যভাবে আমরা যদি বলি তেম প্রতিপক্ষ ভাবনাতে সুষমা আমাদের মন হচ্ছে এই যে বসলাম বসে মনটি কি হচ্ছে মনটার যদি দিকে তাকান মনের উপর একটু নজর ধরুন মন চলে গেছে কোথায় কোথায় এখানে ওখানে কোথায় চলে গেছে মনের স্বভাব হচ্ছে চলে যাওয়া মনয়েব মনুষ্যানাং কারণ বন্ধ মনসয় মনটাকে যদি কন্ট্রোল করতে পারেন আমাদের মন মন নিয়ে খেলা ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মন এখানে মন নিয়ে আলোচনা করেছি সেই মনকে সংযত করার উপায় কি সেখানে একটা আঘাত দিতে হয় স্বামীজি বলছে সেখানে একটা জোর দিয়ে আঘাত দিতে হয় মনের সবার উচিত চলে যাবে সে মনকে সংযত করতে একটি ভাব দিতে হয় যোগশাস্ত্রে বলছেন তের প্রতিপক্ষ ভাবনাতে সূক্ষ্ম সেখানে একটা প্রতিপক্ষ ভাবনা দিতে হয় এখানে আলোচনা করেছিলাম যদি এখন ভাবছেন যে যে আজকে এরকম ওয়েদার এখন এখানে বসছি যদি বৃষ্টি এসে যায় বৃষ্টি কী করে যায় যদি বৃষ্টি আছে না বৃষ্টি হলেই ভাব মনের মধ্যে মনের স্বভাব বিভিন্ন রকম উঠছে না হলে ভাব তো না হলে মানে কিন্তু যদি এখন তার উপর একটা আরেকটা ভাব দিয়ে দেন যে যদি না বৃষ্টি হতো গরম হতো যে গরম হতো দেবেন দেখবেন ওই ভাবটা ধীরে ধীরে কেটে যায় অথবা যদি আরও সহজভাবে বলি এখানে বলেছিলাম যে এখন যদি একটা গাড়ি থাকতো ভালো গাড়ি থাকতো বড় এসি আলো গাড়ি থাকতো বেশ খুব সুন্দরভাবে চলে যেতাম কোনো কষ্ট হতো না গাড়ি এখানে দাঁড়াতো বৃষ্টি হোক জল কোনো যা আছে কিন্তু আমি যদি বললাম কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জানেন তো ওই গাড়িতে যারা গেছিল সবাই পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে তখন কেবল মনের মধ্যে আরে গাড়ি টাড়ি দরকার তখন মন কি হলো তখন আর গাড়ির দিকে দৌড়বে তে প্রতিপক্ষ ভাবনাতে সুস্থ ওখানে যে একটা ভাব দেবেন সাথে সাথে মন কি হবে মন আর ওর দিকে আকর্ষিত হবে না সেই জন্য ঠাকুরও বলছেন সেখানে একটা ভাব দিতে হবে স্বামীজি বলছেন একটা ভাব একটা আঘাত কর স্বামীজি বলছেন পরম এক একটি ভাব সক্ষ ও শাস্ত্র বলছেন বিভিন্ন রকমের ভাব এরপরে এগুলো আমরা অত ক্লাসেও আলোচনা করেছিলাম এরপরে হচ্ছে অভ্যাস অভ্যাস অভ্যাসের কি গুরুত্ব অভ্যাসের কি প্রয়োজনীয়তা আমাদের শাস্ত্র বলছেন অভ্যাস ও বৈরাগ্য ব্যায়াম নিরোধ অভ্যাস এবং বৈরাগ্য অর্থাৎ আত্মসংযম এবং আত্মত্যাগের যে অভ্যাস সেজন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হয় প্রাণপণ চেষ্টা আত্মত্যাগের প্রতি যাতে আমাদের আকর্ষিত হতে পারে আত্মসংযমের প্রতি যাতে আমাদের আকর্ষণ অনুভূত হয় সেজন্য আমাদের প্রথম থেকে চেষ্টা করতে হয় আত্মসংযম নিজেকে সংযম করা এবং আত্মত্যাগ ঠাকুর সেই জন্য বলছেন ঠাকুর বলছেন এই জন্য আমাদের যাতে সংযত হতে পারে যাতে সুস্থ হতে পারে সৎ চিন্তা যাতে আমাদের মধ্যে আসে সেই জন্য আমাদের কর্তব্য কি সৎ গ্রন্থ পাঠ সৎ চিন্তা করা সৎ চিন্তা সৎ গ্রন্থ পাঠ সৎ স্থানে যাওয়া বাজে কথা স্বামীজি বলছেন বাজে কথা না শোনা এবং সৎ কথা শোনা সাধুসঙ্গ সৎসঙ্গ এগুলো আমরা আলোচনা করেছি সৎসঙ্গের কথাও বলেছেন সেখানে সঙ্গীতের কথাও সঙ্গীতের উপরও শাস্ত্র জোর দিচ্ছেন ঠাকুরও জোর দিচ্ছেন স্বামীজিও বলছেন নাহম তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদভক্তা গায়ন্তী তত্র তিষ্ঠা আমি নারদ এখানে যারা স্বামী গহনানন্দ মহারাজের দীক্ষিত আছেন স্বামী গহনানন্দ মহারাজ তিনি যখন আমরা যুবদানে ছিলাম যুবদানে তিনি যখন ভক্ত সম্মানে আসতেন এই শ্লোকটি তিনি মুখ বলতেন এটা বলতেন এসে বসবেন বসে মহারাজ তখন তিনি বলছেন আহম তিষ্ঠা আমি করি গুণটি যোগিনাম হৃদয়ে না মধুভক্তা যত্র গায়ন্তে তত্র তিষ্ঠা না তারপর মহারাজ একটা কথা বলতেন যে দেখো এই যে শ্লোকটি শ্লোকটি কোথা থেকে নিয়েছেন যদি আপনারা স্বামীজির ভক্তিযোগ পড়েন সেখানে দেখবেন সেখানে সোর্সটি কোথা থেকে সেটা কিন্তু লিখিত নেই কিন্তু সেই জন্য মহারাজ আমাকে বললেন যে দেখো এই শ্লোকটি কোথায় থেকে নিয়েছে খোঁজ তা আমি তো এদিক ওদিক বই ঘাটা আমার একটু উঠতে হবে গেটে গেটে যখন মহাজকে বললাম এখান থেকে খুব খুশি হল এ নারদ আমি খুনটি অর্থাৎ এই যে অভ্যাস প্রতিনিয়ত সৎ চিন্তা সৎ গ্রন্থ পাঠ সৎ স্থানে যা মনটাকে সবসময় যে আমি ভালো হব একটি সৎ জীবন যাপন করব সেই জন্য চেষ্টা সেই জন্য ঠাকুর বলছেন ঘটি রোজ মাঝতে হবে ঠাকুর এই কথাটি কার কাছে শিখেছিলেন যারা আপনার ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরের বই পড়েছেন ঠাকুর শিখেছিলেন এই কথাটি কার কাছে তোতাপুরীর কাছে তোতাপুরী নৃত্য তার যে ঠাকুরের যখন অদ্বৈত সাধনা করছেন তখন নৃত্য ওই তোতাপুরী করতেন তার যে কমণ্ডলুটা তিনি পরিষ্কার করতেন ঝকঝকে কমণ্ডলু সেটা পরিষ্কার করতেন তাদের একদিন ঠাকুর জিজ্ঞেস করতেন তোমার কিসের এত ডেলি ডেলি কমণ্ডলি পরিষ্কার করার কি প্রয়োজন বলছে এটা যদি এটাই হচ্ছে অভ্যাস আমি যদি একবার ছেড়ে দিই এটা আবার কয়েকদিন পরে হয়তো আজকে ছেড়ে দিলাম তারপরে কালকে বলে কালকে ছেড়ে দেয় পরের দিন ছেড়ে দেয় ধীরে ধীরে কী হয় ওটা ওটাই একটা অভ্যাস হয়ে যায় ছেড়ে দেওয়া তখন কি জিনিসটার যে অস্তিত্ব সে অস্তিত্ব তার যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সেই জন্য বলছেন অভ্যাসের এত গুরুত্ব সেই ঠাকুর বলছেন ঠাকুরকে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঈশ্বরে কি করে নাম মন হয় তার উত্তরে বলছেন নাম কোন কীর্তন ঈশ্বরের কীর্তন স্মরণ মন ভগবানের নাম করলে আমাদের দেহ মন শুদ্ধ ঠাকুর কি সুন্দর কথাগুলি বলছেন এই কথাগুলিতে আমরা যখন স্মরণ মনন করি ঈশ্বরের কীর্তন করি তখন আমাদের দেহ মন শুদ্ধ হয় পবিত্র হয় শরীরটা শুদ্ধ হয়ে যায় পবিত্র হয় যখন শুদ্ধ হয় তখন কি হয় ধীরে ধীরে মন যখন শুদ্ধ হয় মন যখন পবিত্র হয় ধীরে ধীরে ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে ভালোবাসা আরও তীক্ষ্ণ হয় আরো বেশি করে ভালোবাসতে শিখি শুদ্ধ ভালোবাসা ক্রমে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে লজ্জা ঘৃণা ভয় সমস্ত ত্যাগ হয় ঠাকুর বলছেন লজ্জা ত্যাগ করে ঈশ্বরের নাম করবে ঠাকুরের যদি দেখেন এই লীলা প্রসঙ্গ বা কথামৃত যদি পড়েন কথামৃত বিভিন্ন তার বিস্তারিত বিবরণ আমরা পাই সেখানে ঠাকুর কোনোরূপ সেখানে কোনো লজ্জার স্থান নেই যেন মাস্টার মশাই লিখছেন যেন ছ সাত বছরের বালক কোনো জামা কাপড় কিছু নেই পুরো বিবস্ত্র অবস্থা পায়চারি করছেন সুন্দর এই যে ভাব সেটা আমরা পাচ্ছি না কেন কারণ কি আমাদের মধ্যে সে দেহবোধ আছে এখন আমরা শুদ্ধ নয় আমরা যত শুদ্ধ হয় তখন কি হয় এই লজ্জা ঘৃণা বই অষ্ট পাশ কেটে যায় অষ্ট পাশ ঠাকুর বলছেন বদ্ধ জীব পাশ মুক্ত শিব পাশবদ্ধ বলে আমরা জীব কারণ কি পাশবদ্ধ কথাটির অর্থ কি আমাদের মধ্যে এখন দেহ বুদ্ধি আছে আমি সবসময় ভাবছি আমি একজনকে আমার মধ্যে দেহ আমি এই অমুক আমার এই আমি এই যেই এই দেহবোধ চলে যায় তখন কি লজ্জা ঘৃণাভয় সমস্ত দূর হয়ে যায় লজ্জা ঘৃণাভয় তিন থাকতে নয় ঠাকুর সেই জন্য কথা কথামৃতে বলছেন সংসারে দুঃখ আছে সেই সংসার করতে গেলে সব সুখ দুঃখ আছে এরা এক একবার আসে আর একবার সেই জন্য ঠাকুর ঠাকুর বারে বারে বলছেন যারা সংসারী তাদের জন্য ঈশ্বরীয় কথা শোনা ঈশ্বরীয় স্থানে যাওয়া মাঝে মাঝে নির্জন বাস ঠাকুর বলছেন সাধু সঙ্গ ঠাকুর বারে বারে বলছেন যে সংসারীদের উপায় কি তার উত্তরে ঠাকুর বলছেন সাধু সঙ্গ নির্জন বাস ঈশ্বরের জন্য কেঁদে কেঁদে প্রার্থনা এরকম তিনি বারে বারে বলছেন সেই জন্য বলছেন যে বিষয় বাসনা যখন আছে যেমন এই জন্য সৎসঙ্গ সাধু সঙ্গ সাধুদের কথা শোনা শাস্ত্র কথা শোনা শাস্ত্র পাঠ করা তাতে ঠাকুর তাতে বলছেন এদের দ্বারা কি হয় মদের নেশা দূর হয় মদের নেশার কমানোর জন্য চালুনি জল খেতে হয় চালুনির জল যদি দেওয়া যায় এরকম সৎ গ্রন্থ সৎ চিন্তা সৎ ধারণা যখন আমরা পাই তখন কি হয় তার দ্বারা আমাদের মদের নেশা দূর হয় সেই জন্য ঠাকুর বারে বারে বলছেন যে সৎসঙ্গ উদ্দেশ্য কি আমাকে ভালো হওয়া সৎসঙ্গ একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় কেউ মহানুভবং সেবাতে শাস্ত্র বলছেন নারদ ঋষি তিনি নারদীয় ভক্তি সূত্রে বলছেন কেউ মহানুভবং সেবাতে এই মহান সাধু সঙ্গ সম্পর্কে তিনি বলছেন দেবতা নিত্যন্তী পিতর মদতে নারদে ভক্তি সূত্রে বলছে নারদে ভক্তি সূত্রে এখানে ক্লাস হয় আপনারা শুনেছেন দেবতা নৃত্যন্তি যে সমস্ত এইরূপ যখন যে বংশে এইরূপ মহাপুরুষরা জন্ম সাধুরা জন্মগ্রহণ করেন তাদের গুণগান করে বলছেন দেবতা নৃত্যন্তি দেবতারা নৃত্য করেন পিতর চোদ্দ পুরুষ তারা আনন্দ করেন এই জন্য বলছেন সাধু হলে আমরা বাংলাতে বলি চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় এই কথাটি এসছে ওখান থেকে দেবতা নৃত্যন্তী পিতর মহোদতি পিতর পিতা পিতর পিতর পিতার বহুবচন অর্থাৎ পিতা চোদ্দ পুরুষ তারা কি করেন তারা আনন্দ করেন সেই জন্য সাধু সঙ্গ ঔষধ খেতে হবে ঠাকুর সেই জন্য বলছেন বারে বারে বলছেন ঔষধ খেতে হবে ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে বৌদ্ধের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদা দরকার রোগ লেগেই আছে প্রথমে সাধুসঙ্গ করতে হয় সাধুদের ছবি ঠাকুর বলছেন সাধুদের ছবি ঘরে রাখতে হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় সাধু সঙ্গে শান্তি হয় জলে কুম্ভে অনেকক্ষণ থাকে এক একবার জলে ভাসে নিঃশ্বাস নেবার জন্য তখন ভাব ছেড়ে বাঁচে ভক্তের পূজাতে ভগবানের পূজা হয় শ্রীরামকৃষ্ণদেব মেতে বলছেন সাধুদের ছবি ঘরে রাখতে হয় সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় সাধু সঙ্গে শান্তি হয় প্রথমে সাধু সঙ্গ করতে হয় ভক্তি করে প্রার্থনা করে হে ঈশ্বর তোমার পাদপদ্মে যাতে ভক্তি হয় লোকে স্ত্রীর জন্য ঠাকুর বলছেন লোকে স্ত্রীর জন্য ছেলের জন্য এক কোটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে তার নাম নিজের খুব শক্তি সেই জন্য আমাদের প্রথম কর্তব্য কি তার নাম নেওয়া বীজ সেই নামরূপ যে বীজ তার শক্তি খুব শক্তি অবিদ্যা নাশ করে বীজ এত কমন অঙ্কুর এত কমন তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় ঈশ্বরতে সর্বদা মন রাখবে যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় ঠাকুর কি সহজ সরলভাবে ভক্তি যাতে সংসারে যারা আমরা সংসারে আছি তাদের জন্য তিনি বারে বারে বলছেন আমরা কি করি সংসারে যাই কেন তার পিছনে কি আজকালকার দিনের একটা কথা আমরা সিকিউরিটি নিরাপত্তা চাই নিরাপত্তা পেতে চাই সংসারে যা কিছু দেবার আছে হয়তো সব আমরা দিয়েছি বা পেয়েছি তবুও আমরা সেই নিরাপত্তার অভাব অনুভব করি আমরা দেখেছি অনেক সময় ভাবি ধন বা ঐশ্বর্য এগুলো যদি পেয়ে যায় এতেই হচ্ছে সব থেকে বড় নিরাপত্তা কিন্তু আমরা ধীরে ধীরে দেখি নৈরাশ্রয় সুপর নিরাপত্তা পাওয়া যায় একমাত্র ঈশ্বরের মধ্যে ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা আসে ঈশ্বরের প্রতি যদি স্নেহ আসে সেই রূপ যদি অনুরাগ আসে এই অনুরাগ সেই জন্য সব কাজ ফেলে আমাদের কর্তব্যকে ঠাকুরও বলছেন স্বামীজিও বলছেন সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে ঠাকুর বারে বারে বলছেন যারা আমরা সংসারে আছি সংসারের মধ্যে থাকি সংসারীদের জন্য ঠাকুর বলছেন সব কাজ পেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে সংসারের সেব্য সেবক ভাব থাকবে হে ঈশ্বর তুমি সেব্য হে প্রভু তুমি সেবক আমি হচ্ছে সেবক তুমি হচ্ছে এই যে ভাব এটাই হচ্ছে ক্রিয়া ক্রিয়ার অর্থাৎ ক্রিয়া আমরা যদি দেখি আমাদের শাসনতে ক্রিয়া হচ্ছে পাঁচ রকমের পাঁচ রকমের ক্রিয়ার কথা আমরা যদি আমাদের শাস্ত্র পড়ি সেখানে শাস্ত্র বলছেন দেবযজ্ঞ প্রথমে বলছেন ব্রহ্মযজ্ঞ আমরা যারা সংসারে বা সংসারের মধ্যে আছি তাদের এই পাঁচ রকমের কর্মের কথা বলে অনেক সময় আমরা সংসার করতে যাই কেন কি সেখানে ঋণ আছে ক্রিয়ার সম্পর্কে পিতৃঋণ পিতৃঋণ বলি আমরা দেবঋণ পিতৃঋণ এরকম বিভিন্ন ঋণের কথা পাই এখানে আমরা যে বিভিন্ন কাজের কথা বললাম প্রথম কর্ম হচ্ছে ব্রহ্মযজ্ঞ দ্বিতীয় হচ্ছে দেবযজ্ঞ তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ চতুর্থ হচ্ছে নৃযজ্ঞ নৃযজ্ঞ পঞ্চম হচ্ছে ভূতযজ্ঞ প্রথম হচ্ছে আমরা যেটা বললাম ব্রহ্মযজ্ঞ ব্রহ্মযজ্ঞ কথাটির অর্থ কি ব্রহ্মযজ্ঞ অর্থাৎ শ্রদ্ধা সাধ্যায় শ্রদ্ধায় সাধ্যায় কথাটির অর্থ হচ্ছে নিজে পড়া সুযোগ পেলে সময় পেলে শাস্ত্র কথা পড়া ঠাকুরের কথা পড়া কথামৃতটা যত সম্ভব বাড়িতে পড়া সাবধান কথাটির অর্থ নিজে নিজে পড়া চেষ্টা করা প্রতিনিয়ত করা এই সাবধায় কথার পর জোর দিচ্ছেন সাবধায় প্রত্যহ শুভ পবিত্র ভাবদ্দীপক কিছু কিছু বই পড়া যে বইটি পড়ে আমার অদ্ভুত দল যারা আমরা ঠাকুরের ভাব দ্বারা ভাবিত তাদের জন্য বলছেন তাদের জন্য তাদের জন্য উপায় হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত বা ঠাকুরের যে সমস্ত বই আছে সেগুলো পড়া এর দ্বারা ঈশ্বরের প্রতি আমাদের উদ্দীপনা আছে দ্বিতীয় হচ্ছে দেবযজ্ঞ ঈশ্বর দেবতা বা সাধুগণের পূজা বা উপাসনা যারা সংসারে তাদের জন্য যে বিভিন্ন রূপ ক্রিয়া বা যারা ভক্ত যারা নিজেদেরকে ভক্ত বলে পরিচয় দেন তাদের জন্য তাদের কি কর্তব্য সেগুলো শাস্ত্র বলছেন ঠাকুরও বলছেন স্বামীজি বলছেন রামানুজ তিনি তা যে বেদান্ত দর্শন বেদান্ত ব্রহ্মসূত্রের ভাষ্যে যা লিখেছেন সেখানে আমরা দেখছি দ্বিতীয় তিনি বলছেন দেবযজ্ঞ ঈশ্বর দেবতা বা সাধুগণের পূজা বা উপাসনা ঈশ্বর বা দেবতা এবং সাধুগণের পূজা বা উপাসনা করা তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ আমাদের যে সমস্ত পূর্বপুরুষরা যে পূর্বপুরুষদের কথা আমরা এখন বললাম যে চোদ্দ পুরুষ তাদের প্রতি আমাদের যে দায়িত্ব পূর্বপুরুষদের সম্পর্কে আমাদের যে কর্তব্য সেগুলো পালন করা চতুর্থ হচ্ছে নৃযজ্ঞ নৃযজ্ঞ কথাটির অর্থ যারা মানুষ যারা মানুষ তাদের প্রতি যারা সমাজে আছেন সমাজের যে সমস্ত মানুষ তাদের প্রতিও মনুষ্য জাতির প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে কিছু দায়িত্ব আছে আমি যে সমাজে থাকি যে সংসারে থাকি বা যে পাড়াটিতে থাকি সেই সংসার বা সেই সমাজ বা পাড়াটি যদি পবিত্র হয় শুদ্ধ হয় সবাই যদি ভালো হয় আমারও ভালো ফলে আমার কিছু দায়িত্ব আছে আমার কিছু কর্তব্য আছে সেই দায়িত্ব সেই কর্তব্য যদি আমরা ঠিকভাবে সম্পন্ন করতে পারি সমস্ত সংসারের সাথে সাথে সেই পাড়াটি বা সমাজটিও সুন্দর হয় সেই যে কর্তব্য সেটাকে বলছেন নৃযজ্ঞ এরপর হচ্ছে যজ্ঞ অর্থাৎ যে সমস্ত প্রাণী গৃহপালিত পশু জীবজন্তু তাদের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে তাদের ভরণ পোষণ তাদের যাতে কোনো রোগ তাদের যাতে অযথা কোনো রোগ উৎপীড়ন না করা হয় সেদিকে দৃষ্টি দেখা এরপর আমরা রামানুজ বলছেন কল্যাণ অর্থাৎ পবিত্রতা এই পবিত্রতা সম্পর্কে বলছেন আর্যব অর্থাৎ অকপট ভাব সরলতা দয়া অহিংসা কায় মনোবাক্যে কোনো কিছুর কোনো কিছুর অনিষ্ট না করা শুদ্ধ পবিত্র পঞ্চম হচ্ছে দান দানের ক্ষেত্রে আমরা দেখেছি দানের যে কি মহিমা দানের যে কি গুরুত্ব আমরা দেখেছি কর্মের ক্ষেত্রে যারা কর্মযোগী যারা সংসারে আছেন তাদের ক্ষেত্রে আমাদের শাস্ত্র তিনটি জিনিসের কথা বলেছেন যারা সংসারে আছেন যারা কর্মযোগী যারা নিষ্কাম কর্মে বিশ্বাস করেন বা যারা কর্মে বিশ্বাস করেন তাদের জন্য আমাদের শাস্ত্র বলছেন যজ্ঞ দান এবং তপ যজ্ঞ যজ্ঞ করা দান দান করা এবং তপ তপস্যা করা শাস্ত্র সেই জন্য বলছেন যজ্ঞ দান তপ তিনটি জিনিসের কথা বলছেন পরবর্তী সাধন হচ্ছে অনবসাদ এই অনাবসাদ যার অর্থ চুপ করে না বসে থাকা আমি দীক্ষিত ভক্ত আমি ভক্ত আমি বলছি নিজেকে গর্ববোধ করছি আমি ভক্ত কিন্তু মনের মধ্যে একটি নৈরাশ্য এসে উপস্থিত মনের মধ্যে একটা অনাবসাদ একটা অবসাদ এসে উপস্থিত কোনো কিছু নেই কোনো কিছুর মধ্যে শান্তি নেই মনটা একটা তখন কি হয় তার দ্বারা কোনো কাবারে সেই সাধন ভোজন করা সম্ভব নয় এই বিষণ্ন ভাব নিয়ে সেই বিষণ্ন ভাবের মধ্যে তখন কি তমভাব এসে উপস্থিত তম অর্থাৎ অন্ধকার অন্ধকারাচ্ছন্ন মনের মধ্যে জড়তা এসে উপস্থিত এই সমস্ত মানুষের দ্বারা এই উচ্চ ভাব উচ্চ চিন্তা গ্রহণ করা সম্ভব নয় তমভাব তমসাচ্ছন্ন এসে উপস্থিত সে আবার পরের অবস্থা হচ্ছে অনুর্ধর্ষা আবার অতিরিক্ত আর হৈ হৈ করছেন আনন্দ করছেন আমোদ প্রমোদে একদম উৎফুল্ল তাদের ক্ষেত্রেও এই যে ভাব সেটা বাড়াবাড়ি হয়ে যায় সেগুলোকে ত্যাগ করা সর্বপ্রকার সাধনের উদ্দেশ্য হচ্ছে আমরা যদি দেখি আত্মশুদ্ধি নিজেকে শুদ্ধ করা সেই জন্য নাম সাধক প্রতীক প্রতিমা উপাসনা এবং অনুষ্ঠান যে যা কিছু করছি তার উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি সংক্ষেপে যদি আমরা যাই ত্যাগ করতে চিত্ত শুদ্ধির উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে আমাদের মনের মধ্যে বা সমাজের মধ্যে আমাদের মনের মধ্যে অনেক কিছু আছে সেগুলোকে ধীরে ধীরে ত্যাগ করা যেগুলো খারাপ জিনিসগুলো ত্যাগ করা আধ্যাত্মিক উন্নতির সেই জন্য বলছেন ত্যাগের উপর তারা গুরুত্ব দিচ্ছেন ত্যাগ অর্থাৎ কিন্তু ভক্তেরকে ত্যাগ অতি সহজ যা কিছু যেটা আমরা অনেক সময় কি স্বামীজি খুব সুন্দর প্র্যাকটিক্যাল স্বামীজি খুব বাস্তব স্বামীজি বলছেন কোনো নারীকে হয়তো ভালোবাসলেন বা কোনো পুরুষকে ভালোবাসলেন কিছুদিন পর সেই পুরুষটিকে অথবা কোনো সেই নারীটিকে হয়তো ভালো লাগলো না আরেকজনকে ভালোবাসতে লাগলেন ফলে ওই যে ত্যাগ করলেন তো প্রথমকে তো ত্যাগ করলেন এইভাবে আমরা যদি দেখি স্বামীজি খুব সুন্দর বলছেন ত্যাগ কথাটি শুনলে আমাদের একটা ভয়ানক ভীতির সৃষ্টি হয় আরে বাস এই ত্যাগ আপনারা নিজেরা ত্যাগই সন্ন্যাসী আবার ত্যাগের কথা বলছেন সমস্ত কিছু ত্যাগ করবেন স্বামীজি বলছেন না স্বামীজি খুব প্র্যাকটিক্যাল স্বামীজি বলছে আইসক্রিমের জন্য শরবত ত্যাগ শরবতটাকে ত্যাগ করবেন কিসের জন্য আইসক্রিম আইসক্রিম পেয়েছেন শরবতটা ত্যাগ করবেন দুটো দিয়েছে আপনাকে কোথাও গিয়েছেন বাড়িতে আইসক্রিম দিয়েছেন আর শরবত দিয়েছেন কি করবেন দুটো তো খেতে পারবেন না কি করবেন কি করবেন আইসক্রিম কিনে নেন তোমাকে শরবতটা ছেড়ে দেবেন আবার অনেক রকম আছে যদি দুটোই আবার অনেকে খান সেটা অন্য ব্যাপার সেটা রামকৃষ্ণ হিসাবে সাধুটা ধরলে সব যা খায় খেয়ে দেবে সেটা আলাদা ব্যাপার সে কিন্তু এখানে আমরা যদি দেখি একটা কী হয় ভালোর জন্য ছোটকে দেয় কিন্তু ভালোর জন্য যখন ছোটকে দেয় খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন আমরা কি করি আমাদের যে ভালোবাসা আমরা হচ্ছে কি চাঁদকে নিয়ে ব্যস্ত মনে কর রাত্রের অন্ধকারে চাঁদকে বা কি সুন্দর চাঁদেতে উদ্বুদ্ধ চাঁদেতে মগ্ন চাঁদকে নিয়েও স্বামীজি বাদে স্বামীজির বাদে থেকে স্বামীজি বলছেন একটা টর্চ রাত্রের অন্ধকারে একটা টর্চ নিয়ে আপনার টর্চ হচ্ছে একমাত্র সাহায্য টর্চ নিয়ে ঘুরছেন টর্চটার প্রতি আপনার ভালোবাসায় সব উপস্থিত কত সাহায্য করছে যেখানে যাচ্ছেন টর্চটা দিয়ে এদিক ওদিক লাইট করে দেখছে কিন্তু দিন যখন এসে গেল দিন সূর্য যখন উদিত হলো টর্চের আর কোনো প্রয়োজন থাকলো টর্চটা আপনি জেলেই রাখুন ঘুরতে থাকুন এ করুন টর্চ রাখুন ফেলুন কোনো কিছু যায় আসে না যদি বড় কিছু এসে যায় তখন কি হয় ছোট জিনিসের আর কোনো অস্তিত্ব থাকে না সেই জন্য আমাদের কর্তব্য ত্যাগ মানে কি বড়র জন্য ছোটকে ত্যাগ একটা খুব সুন্দর ঘটনা একজন রাজা রাজার কাছে রাজা তিনি একজন সাধুকে দেখে অদ্বুদ্ধ অদ্বুদ্ধ হয়ে বলছেন হে মহান ত্যাগী আপনি আমি ত্যাগী ধন্য আপনার জীবন আপনি আসুন আমার রাজসভা এসে আপনি পদধূলি দিয়ে আমার এই সংসার এই রাজ দরবারকে পবিত্র করুন আমি বলছেন প্রথমেই তো আপনি কি কথাটি বললেন ত্যাগী কোথায় আমি ত্যাগী আমি আর কি ত্যাগ করেছি বলছি না কেন আপনি সমস্ত কিছু ত্যাগ করেছেন বলছেন তখন সেই ত্যাগীটি বলছেন সন্ন্যাসী বলছেন আমি ত্যাগ করেছি এই সামান্য জগৎ সংসার কিসের জন্য সেই মহান ঈশ্বরের জন্য যে মহান ঈশ্বর যে ঈশ্বরের এত মহান এত বিরাট এত ব্যক্তিত্ব সেই ঈশ্বর মহানের জন্য সামান্য সে বিরাটের জন্য সামান্যকে ত্যাগ করেছি সামান্য এই জগৎ সংসারকে ত্যাগ করেছি বিরাটের জন্য কিন্তু আপনি তো সব থেকে বড় করেছি সে কি বলছে আপনি সেই বিরাটকে ত্যাগ করেছেন সামান্যর জন্য আমি সেই বিরাটকে ত্যাগ বিরাট সামান্যকে ত্যাগ করেছি বিরাটের জন্য ফলে কে বড় ত্যাগী অর্থাৎ সেই জন্য যখন বড় এসে উপস্থিত ছোটর কোনো অস্তিত্ব নেই টর্চের আর কোনো অস্তিত্ব থাকে না সেই জন্য আমাদের প্রয়োজন ত্যাগের কথা ত্যাগের কোনো ভয় ভীতি পাওয়ার কোনো কিছু নেই সেই জন্য ভক্তির জন্য বৈরাগ্যের প্রয়োজন তা কোনো কিছুকে নষ্ট করে না যেমন কোনো ক্রমবর্ধমান আলোর নিকট অল্পজ্জক আলোর স্বভাবতই ক্রমশ নিষ্প্রভ হতে থাকে শেষে একেবারে বিলুপ্ত হয় সেই জন্য আমাদের উদ্দেশ্য কি ঈশ্বরের দিকে ধীরে ধীরে ধীরে যাতে সেই ভালোবাসা হয় ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে বৃদ্ধি পায় ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি প্রেম সেটা যাতে বৃদ্ধি পায় সেদিকে সেই বিশুদ্ধ দাম্পত্য প্রেম এই বিশুদ্ধ প্রেম আছে স্বামীজি কত সুন্দরভাবে কত প্র্যাকটিক্যাল স্বামীজির বয়স কত কত বছর ছিল স্বামীজি এই সমস্ত কথাগুলো বলছেন তখন একদম অল্প বয়স্ক যুবক স্বামীজি বলছেন এই যে চিত্তবৃত্তি আমাদের এই যে ভালোবাসা ভালোবাসার যে খনি সেটা কি বিশুদ্ধ দাম্পত্য প্রেমই হচ্ছে তার থেকে উদ্ভূত আমাদের ভালোবাসা মানে কি একজন পুরুষ বা একজন মহিলার ভালোবাসা ভালোবাসা সে বড় ভালোবাসা কি তার কাছে ভালোবাসা সে তার স্বামীকে ভালোবাসে বা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে ওই একই খনি থেকে ঈশ্বরের ভালোবাসার সৃষ্টি হয় স্বামীজি বলছেন অদ্ভুত অতি নিজ কামবৃত্তির সেই একই খনি হতে সঞ্জাত ভাব সেই একই তবে বিভিন্ন ক্ষেত্রে তার প্রকাশ বিভিন্ন এই একই প্রেম কাউকে ভালো কাজে প্রেরণা দেয় এবং দরিদ্রকে সর্বস্ব অর্পণ করে অর্থাৎ এইভাবে আমরা যদি দেখি ধীরে ধীরে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে শুদ্ধ করা নিজেকে পবিত্র করা নিজেকে ঈশ্বর কেন্দ্রিক করা ঈশ্বরের প্রতি যাতে ভালোবাসা আছে ঈশ্বর প্রতি যাতে শ্রদ্ধা আছে সেই জন্য ভক্তিযোগ বলে ত্যাগ করো ছাড়িয়া দাও শুধু বলে ভালোবাসো ভালোবাসো মানে ঈশ্বরকে ভালোবাসো সেই উচ্চতম আদর্শকে ভালোবাসো ঈশ্বরের সত্তাকে ভালোবাসো আমাদের শুধু এইটুকু সুন্দরের প্রতি আমাদের যে আকর্ষণ আমরা যখন একটি সুন্দর মুখ দেখি কোনো একটি সুন্দর মুখ দেখলাম দীর্ঘদিন দেখিনি মনে করুন সেই মুখটিকে হঠাৎ অনেকদিন পরে যখন দেখলাম একদম যেন পাগল হয়ে গেলাম এই যে পাগল হয়ে গেলাম পাগল হয়ে গেলে কারণ কি কারণ কি আমার একটা এই যে সুন্দরের প্রতি আমার যে আকর্ষণ সুন্দরের প্রতি আমাদের যে স্বাভাবিক প্রবৃত্তি আকর্ষণ সেই আকর্ষণকে আমরা যদি ঈশ্বরের দিকে পরিচালিত করতে পারি আমরা মানুষের মুখে আকাশে বা তারায় যা কিছু সুন্দর বা চন্দ্রে এই সমস্ত কিছু কোথা থেকে এসছে এর পিছনে একজন কেউ আছে যা কিছু শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠের পিছনে কেউ একজন আছে আমরা একটি সুন্দর জিনিস দেখলাম তা দেখে উদ্বুদ্ধ হলাম আনন্দ পেলাম এই যে যা কিছু শ্রেষ্ঠ সেই জন্য শাস্ত্র বলছেন তমে ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিবাদী তমে ভান্তম অনুভাতি সর্বম যা কিছু শ্রেষ্ঠ যা কিছু সুন্দর সমস্ত কিছু সেই তোমারই প্রকাশ কারণ তুমি সমস্ত কিছু সৃষ্টি করেছ এই যে সুন্দর এই যে একটি সুন্দর মুখ দেখলাম মনের মধ্যে আরম্ভ হলো তোমাকেও কে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে ঈশ্বর ফলে তুমি হচ্ছে একটা উপলক্ষ সেই জন্য আমাদের কি হয় ভগবত প্রেমের যা কিছু সুন্দর যা কিছু শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠের যে আধা যিনি শ্রেষ্ঠ কর্তা যিনি সমস্ত কিছুর মধ্যে বিরাজিত অংশ যাকে আমরা বলি ভগবান সেই ভগবানকে দিকে আমাদের যাতে আকর্ষণ হয় সেই জন্য আমরা এর আগে ক্লাস আলোচনা করেছিলাম সেই জন্য ঈশ্বরকে আমরা বলি হরি হরি অর্থাৎ যার কথা শ্রবণ করে আমাদের মন আনন্দিত হয় আনন্দ দান করেন যিনি তিনি হচ্ছেন হরি অর্থাৎ আমাদের এই যে একটা সুন্দর মুখ দেখে একখানে দেখে আমরা যে অনুমুক্ত হয়ে তার পিছনে আমরা বা আমরা যদি পাগল হয়ে যাই আমরা অনেক সময় বলি কাউকে দেখে আমরা বললাম যে যেন আমি পাগল হয়ে গিয়েছি কয়েকদিন যেন আমি পাগল হয়ে গেলাম এই পাগল কি করে করবো কোথা থেকে এলো এই পিছনে কোনো কোনো কি সত্তা বিদ্যমান সেই সত্তা হচ্ছে ঈশ্বরের সত্তা শাস্ত্র সেই জন্য বলছেন হে প্রিয়তমে অতির জন্য নবা অরে পত্তু কামায় অতি প্রিয় ভবতু আত্মনস্তু কামায় পত্যা প্রিয় ভবতী কি সুন্দর কথাগুলো বলছেন যে পত্নী বা পতি পতির জন্য বা পত্নীর জন্য কেউ পতিকে ভালোবাসে না পতির জন্য পতিকে কেউ ভালোবাসে না তবে ভালোবাসে কেন ভালোবাসে কারণ তার মধ্যে সেই আত্মসত্তা আছে তার মধ্যে সেই ব্রহ্মসত্তা আছে আত্মনস্তু কামায় প্রত্যাপ্রিয় ভবতী তার মধ্যে আত্মসত্তা আছে যা কিছু সুন্দর এই যে সুন্দর মুখখানা দেখে আমার মধ্যে আনন্দ হলো এই আনন্দের কেন হলো কারণ তিনি হচ্ছে আনন্দ স্বরূপ আনন্দ স্বরূপ সেখানে বিদ্যমান সেই জন্য ঠাকুর স্বামীজি বলছেন ঈশ্বরকে খুঁজো না ঈশ্বরকে দেখো ঈশ্বর সর্বত্র বিরাজিত সর্বত্র বিদ্যমান সেই জন্য আমাদের কর্তব্য কি সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি যাতে অনুরাগ ঈশ্বরের দিকে মনটা যাতে এগিয়ে যায় ঈশ্বরের দিকে যাতে আমাদের আকর্ষণ বাড়ে ভক্তিমতে সাধক সিদ্ধাবাদ তখন তার তদীয়তা আছে ধীরে ধীরে যখন ভালোবাসা আছে ধীরে ধীরে যখন আমরা ঈশ্বরের দিকে আমাদের মন ধাবিত হয় তখন ঈশ্বরের সমস্ত কিছু ভালো লাগে কি সুন্দর কথাগুলো শাস্ত্র দেখুন কোথায় একজন ভক্ত ভক্ত ধীরে ধীরে কোথায় একজন দাস স্বভাব শুরু করেছিলাম দাস স্বভাব থেকে ধীরে ধীরে কি হয় ঈশ্বরের চোখে সমস্ত কিছু ভালো যে প্রেমিক প্রেমিকের কাছে প্রেমিকার সমস্ত কিছুই ভালো লাগে প্রেমিকার কাছে প্রেমিকের সমস্ত কিছু ভালো লাগে তার কাছে তার কাছে এই জিনিসগুলো যেন যা কিছু মনে করুন সকল জিনিস যেন প্রেমিকের চোখে অমূল্য বোধ হয় সমস্ত কিছু একটা প্রেমিক যদি মনে কর বা একজন প্রেমিকা সে যখন একটা মাঝে মাঝে স্বামীজির কত সুন্দর রসি রস রসরাজ এই শাস্ত্রের কথা বলছেন প্রেমিক কি করে মাঝে মাঝে প্রেমিকা হয়তো কোনো একটা গিফট দিয়েছেন সেই গিফটটি দেখেন গেমটা দেখতে দেখতে কি হয় মনের মধ্যে আনন্দ হয় মনের মধ্যে আনন্দ ওই আনন্দ কোথায় ছিল আনন্দ কোথায় ছিল প্রেমাস্পদের এই যে জিনিসটি দেখে তার মনের মধ্যে আনন্দ হয় প্রেমিকের চক্ষে অমূল্য বলে বোধ হয় তেমনি ভক্তের নিকট যারা ভক্ত তারা কি করছেন আমি যখন ভাবছি সমস্ত কিছু জগৎ তিনিই সৃষ্টি করেছেন তারই দান আমি যখন ভাবছি সবৈব তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিবাতি সমস্ত কিছু তার সৃষ্টি তখন কি হয় ধীরে ধীরে সমস্ত কিছু ভালো লাগে সবই সেই আমার প্রেমাস্পদে যাকে আমি ভালোবাসি যে আমার প্রেমাস্পদ যাকে আমি ঈশ্বর বলি যাকে আমি ভগবান বলি যার জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করেছি সমস্ত কিছু অর্পণ করেছি সেই প্রেমাস্পদের সমস্ত কিছু যখন বলাবে যখন প্রেমাস্পদের সমস্ত কিছু তখন কি হয় জগৎ সংসার সব ভালো লাগে ধীরে ধীরে কি হয় তখন ভয় চলে যায় ধীরে ধীরে তখন কি হয় লজ্জা ঘৃণা ভয় সমস্ত কিছু দূর হয়ে যায় তখন তখন কি হয় বাৎসল্য ভাব এসে যায় তখন আর গ্রহিতার কোনো স্থান নেই তখন আমি আমি হচ্ছি দাতা আমি হচ্ছি সন্তান আমি হচ্ছি সমস্ত কিছু ঈশ্বরের জন্য করতে প্রস্তুত ঈশ্বরের সমস্ত সমুদয় জগৎ হচ্ছে ঈশ্বরের ঈশাবাস সমিদম সর্বম ইয়াবকিঞ্চ শাস্ত্র বলছেন ঈশব বলছেন ঈশাবাস সমিদম সর্বম ইয়াবকিঞ্চ আগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভূমিতা মা হৃদ পশ্য সিদ্ধনা ঈশাবাস্য জগতের যা কিছু সমস্ত কিছু সেই ঈশ্বরে এই ভাব এসে যায় তখন আর কোনো ভেদ থাকে না কে পুরুষ কে মহিলা তখন কি আমরা হচ্ছে ঈশ্বরের একমাত্র ঈশ্বরই হচ্ছে যারা বৈষ্ণব তারা বলেন ঈশ্বরই হচ্ছে একমাত্র পুরুষ আমরা সব হচ্ছে প্রকৃতি আমরা আর কোনো ভেদ নেই এই যে বোধ এই হচ্ছে দিব্য প্রেম মধুর ভাব ধীরে ধীরে আমাদের কি হয় ভক্তি বাড়তে থাকে তখন আর কোনো ভেদ নেই তখন ঈশ্বর আর আমার মধ্যে কোনো ভেদ নেই আমি হচ্ছি সমস্ত সব হচ্ছে ঈশ্বরে সমস্ত সৃষ্টি হচ্ছে ঈশ্বরে এই বোধ এই ভাব আমাদের মধ্যে জাগরিত হয় ধীরে ধীরে আমরা কি হয় শুদ্ধ হই আমাদের জ্ঞান উদ্বুদ্ধ হয় সেই জন্য শাস্ত্র বলছেন ঠাকুর বলছেন করিতে নার দেওয়া ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি জ্ঞান মিশ্রা জ্ঞান হন সেই জন্য বলছেন তোমাদেরও ভক্তি যোগ তোমরা কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকাতে করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রুটির হয়ে যায় বেশি দেরি সয় না এখন দিক কলিযুগের ভক্তি যোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা এই যে প্রার্থনার কথা বারে বারে বলছেন নাম গুণগান ঈশ্বরের কীর্তন শ্রবণ মনন শ্রবণ মননের উদ্দেশ্য কি ধীরে ধীরে ঠাকুর বললেন আমরা আলোচনা করলাম শুদ্ধ হয় মন যত শুদ্ধ হয় মন যত পবিত্র হয় তত অনুরাগ বাড়ে ভালোবাসা বাড়ে শুদ্ধতা বাড়ে নাম গুণগান আর প্রার্থনা প্রার্থনা ঠাকুর বারে বারে বলছেন প্রার্থনা ঠাকুর তিনি মা ভবান ভবতারিণীর কাছে বারে বারে প্রার্থনা করছেন মা আমায় বারে বারে প্রার্থনা করছেন মা আমাকে নাম যশ চাই না মা তিনি বলছেন অনিমাদি সিদ্ধি চাই না মা কেবল এই করো যেন তোমার শ্রীবাদ মধ্যে শুদ্ধা ভক্তি হয় বারে বারে ঠাকুর দেখবেন মৃত্যুর বিভিন্ন জায়গায় তিনি প্রার্থনা করছেন মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন নাম কোনো গান আর প্রার্থনা ভক্তিযোগই হচ্ছে যুগ ধর্ম তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরিনাম করো মায়ের নাম দান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবধ বলো না ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে ঠাকুর সেই জন্য বারে বারে এই ভক্তির যে কি গুরুত্ব ভক্তির যে কি মহানতা ভক্তি হচ্ছে যে বর্তমান যুগের ধর্ম সেটি তিনি কথামৃতের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন এর পরের ক্লাসে আমরা দেখবেন ঠাকুর সুরেন্দ্রের বাড়িতে গিয়েছেন সেখানে নরেন্দ্র প্রভৃতি ভক্তরা উপস্থিত আছেন সেইখানে যে আলোচনা করেছিলেন সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করি ওম শান্তি ওম শান্তি Amen.